সুজলা সুফলা শস্য শ্যামলা মায়াঘেরা এক অপরূপ জনপদ যার একদিকে উতাল সাগর আর অন্যদিকে সুউচ্চ পর্বতমালা এরই মাঝে পঞ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গ মাইল সমভূমির এক নৈসর্গিক সৌন্দর্যের আধা তোমার আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ প্রিয় এই বাংলাদেশের সৌন্দর্য বর্ণিত হয়েছে এভাবে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে নয়নাভিরাম আহা প্রভাতের ঘাসে ছড়িয়ে ছিটিয়ে যেন মুখ তারা হাসে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে নয়নাভিরাম আহা প্রভাতের ঘাসে ছড়িয়ে ছিটিয়ে যেন মুখ তারা হাসে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে ফজরের নামাজ পড়ে চাষি যায় ছুটে জমিন পানে ফজরের নামাজ পড়ে চাষি যায় ছুটে জমিন পানে ফসলের বাহার দেখে কিষান গায়ে গীতি খোদা শানে ফসলের বাহার দেখে কিষান গায়ে গীতি খোদা শানে ফজরের নামাজ পড়ে চাষি যাই ছুটে জমি পানে ফসলের বাহার দেখে কিষান গাই গীতি খুদা শানে সেই গান বাতাসে যায় যে মিশে বাংলাদেশে সেই গান বাতাসে যায় যে মিশে বাংলাদেশে সেই গান বাতাসে যায় যে মিশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে ঘোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে ঘোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে নয়নাভিরাম আহা প্রভাতের ঘাসে ছড়িয়ে ছিটিয়ে যেন মুখ তারা হাসে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে তটিনীর বুকটি চিরে মাঝি বয়ে চলে আপন তরি তটিনীর বুকটি চিরে মাঝি বয়ে চলে আপন তরি গোধলি বেলায় ফেরে নিড়ে বহু পথ দিয়ে পাড়ি গধুলি বেলায় ফেরে নিরে বহু পথ দিয়ে পারি তটিনীর বুকটি চিরে মাঝি ভয়ে চলে আপন তরি গধুলি বেলায় ফেরে নিরে বহু পথ দিয়ে পারি ক্লান্ত হিয়া যায় ঘুমের দেশে বাংলাদেশে ক্লান্ত হিয়া যায় ঘুমের দেশে বাংলাদেশে ক্লান্ত হিয়া যায় ঘুমের দেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে নয়নাভিরাম আহা প্রভাতের ঘাসে ছড়িয়ে ছিটিয়ে যেন মুখ তারা হাসে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে